সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে বাবা সরি সরি সরি আজ তো সানডে সাসপেন্স নয় আজ তো সানডে ননসেন্স আর সানডে ননসেন্সে আমাদের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভেন্ডেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম তিরিশে মার্চ আঠারোশো নিরানব্বই মৃত্যু উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা পাল্লা দিয়ে লিখেছেন একের পর এক সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির গল্প চিত্রনাট্য অজস্র ছোট গল্প এবং ঐতিহাসিক উপন্যাস শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের খুব কম সংখ্যক ছোট গল্পেই তার হাস্য কৌতুকপ্রিয় দিকটি প্রকাশ পায় তারই মধ্যে একটি হল ভেন্ডেটা গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস পঞ্চম খণ্ড থেকে এটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে প্রধান চরিত্রে ওল গোবিন্দ ঘোষ এবং কুঞ্জ কুঞ্জর কর গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার আমি মীর শুরু হচ্ছে সানডে সেন্সে ফ্যান্ডাটা চল্লিশ বছর আগেকার কথা ওলগোবিন্দ ঘোষ ও কুঞ্জ কুঞ্জর কর পাশাপাশি জমিদার ছিলেন জানি দুজনের নামই পাঠকদের বিস্মিত করে তুলবে আসল কথা ওলগোবিন্দবাবু ছিলেন ওলাইচণ্ডীর বরপুত্র এবং কুঞ্জ কুঞ্জর বাবু শাক্ত ভাবাপন্ন বৈষ্ণব বংশের সন্তান চার পুরুষ ধরে দুই বংশে ঝগড়া চলছে প্রায় একশো বছর আগে কুঞ্জ কুঞ্জরের বৃদ্ধ পিতামহ ওল গোবিন্দের পিতামহের বিয়ের ভাত উপলক্ষে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন নববধূকে দেখে তিনি প্রশংসার ছলে বলেছিলেন ছেলের কথা কিছু বলবো না বাপকা বেটা কিন্তু ভয়া বৌমা হয়েছে যেন মুক্তর মালা রসিকতাটি বুঝতে বরপক্ষের একটু দেরি হয়েছিল সেই অবকাশে রসিক ব্যক্তিটি নিজের জমিদারিতে ফিরে গিয়েছিলেন তারপর থেকেই বংশ পরম্পরায় ঝগড়া চলে আসছে বর্তমানে ওলগোবিন্দের সাথে আদালত ছাড়া কুঞ্জকুঞ্জরের দেখা হয় না তাও মাঝে মধ্যে কিন্তু দেখা হলেই যুদ্ধরত ষাঁড়ের মতো দুজনে ঘোর গর্জন করেন পার্শ্বদ ও শুভাকাঙ্ক্ষীগণ দুজনকে দূরে দূরে রাখেন কিন্তু বিধির বিধান কেই বা খণ্ডন করতে পারে অলগোবিন্দ একবার দেওঘরে একটি বাড়ি কিনলেন বাড়ির চারধারে পাঁচিল ঘেরা বিশাল বাগান বাগানে ইউকেলিপটাস ঝাউ পেঁপে কলা নানান রকম গাছ একদিন হেমন্তকালে অলগোবিন্দ সপরিবারে তার নতুন বাড়িতে এসে উঠল তার বেশ বাগানের শখ বাগান দেখে তিনি অত্যন্ত পুলকিত হলেন পাঁচিলের ওপারে এরকমই বাগানযুক্ত আরেকটি বাড়ি সন্ধেবেলায় দারোয়ানের সঙ্গে বেড়াতে বেড়াতে ওলগোবিন্দ পাঁচিলের ওপারে আরেকটি মূর্তি দেখে স্তম্ভিত হয়ে গেলেন তারপর তিনি ঘোর গর্জন করলেন উত্তরে কুঞ্জ কুঞ্জর ঘোরতর গর্জন করলেন ওলগোবিন্দ নিজের দারোয়ানের দিকে ফিরে বললেন ভেপু সিং এই বুদ্ধাকে রাস্তা মে পাওগে তো টাক ফাটা দেওগে বলে ভেপু সিং এর হাতে একটা কোদালের বাঁট ধরিয়ে দিলেন ওদিকে কুঞ্জ কুঞ্জরও নিজের দারোয়ানকে বললেন মৃদাং সিং এই বুদ্ধা কো রাস্তা মে দেখোগে তো বুড়ি ফাঁসা দেওগে বলে মৃদং সিং এর হাতে একটি ভোঁতা খুরপি ধরিয়ে দিলেন এইভাবে যুদ্ধ ঘোষণা করে দুজনে নিজেদের নিজেদের বাড়িতে প্রবেশ করলেন ওল গোবিন্দ নিজের পুত্র প্রিয় গোবিন্দকে বললেন কুঞ্জ শালা পাশের বাড়িতে এসে উঠেছে কুঞ্জ কুঞ্জর নিজের কন্যা সুধামুখীকে বললেন উলাশালা পাশের বাড়িতে আড্ডা গেড়েছে স্ত্রী জাতির কৌতূহলের ফলে জগতে অসংখ্য অঘটন ঘটে গেছে পাশের বাড়ি সম্বন্ধে মেয়েদের কৌতূহল আজ পর্যন্ত কেউ দমন করতে পারেনি ওলগোবিন্দর বাড়িতে তিনটি স্ত্রী লোক ওলগোবিন্দ স্ত্রী ভামিনী ও দুই কন্যা কন্যা দুজন বিবাহিতা ছেলে প্রিয় গোবিন্দ তাদের চেয়ে ছোট কুঞ্জ কুঞ্জরের বাড়িতে তার স্ত্রী ও পাঁচ কন্যা কন্যাদের মধ্যে সবার ছোট সুধামুখী কেবল অবিবাহিতা দুই পরিবারের নজন স্ত্রীলোকের কৌতূহল একসঙ্গে মাথা চালা দিয়ে উঠল অবিলম্বে এই পাঁচিলের আড়াল থেকে উঁকি ঝুঁকি আরম্ভ হলো ধীরে ধীরে মুখ চেনা হলো ভামিনী অন্য পক্ষের কর্তা সম্বন্ধে মত প্রকাশ করলেন মিনসের ঝ্যাঁটার মতো গোফ দেখলেই না ইচ্ছে হয় ঝড়ও দিয়ে পরিষ্কার করে দিই অপরপক্ষের গিন্নি সম্বন্ধে মন্তব্য করলেন মরণ আর কি সুধামুখী সম্বন্ধে বললেন মেয়েটি কিন্তু বেশ কুঞ্জ কুঞ্জরের গিন্নিও মত প্রকাশ করলেন ওল গোবিন্দ সম্বন্ধে মিনসার পেট দেখো না যেন দশ মাস অপরপক্ষের গিন্নি সম্বন্ধে মরণ আর কি এবং প্রিয় গোবিন্দ সম্বন্ধে ছেলেটি কিন্তু বেশ তারপর অত্যন্ত গোপনে রমণীদের মধ্যে আলাপ শুরু হলো এবং যথারীতি কর্তারা কিছুই জানতে পারলেন না কেউ যদি মনে করে নারীরা স্বামীর শত্রুকে নিজের শত্রু বলে ঘৃণা করে তাহলে বলতে হয় তারা কিছুই জানে না এই জন্যেই কবি বলেছেন কি বলেছেন এখন মনে পড়ছে না তবে প্রশংসা সূচক কিছু নয় ওদিকে কর্তারা পরস্পরকে জব্দ করার মতলব মারছেন উকিল মোক্তার হাতের কাছে নেই তাই মামলা মোকদ্দমা করা গেল না দুজনে অন্য উপায় চিন্তা করতে লাগলেন জগতে একটা আশ্চর্য ব্যাপার দেখা যায় সারা দিন রাত শত্রুর কথা চিন্তা করতে করতে চিন্তার ধারাও একই রকম হয়ে যায় তাই পরস্পরের অনিষ্ট চিন্তা করতে করতে ওলগোবিন্দ ও কুঞ্জকুঞ্জর একই দিনে একই সিদ্ধান্তে উপনীত হলেন গাছ বাগান নির্মূল করে দাও চিন্তাকে বাস্তবায়িত করার সময় কিন্তু দেখা গেল ওলগোবিন্দই এগিয়ে আছেন এর অবশ্য বেশ কিছু কারণ ছিল প্রথমত ওলগোবিন্দ পুত্রমা সুতরাং তার তেজ বেশি কুঞ্জকুঞ্জর পাঁচটি কন্যার পিতৃত্ব লাভ করেছেন সকলেই জানেন ক্রমাগত কন্যা জন্মাতে থাকলে অতি উৎসাহী ব্যক্তিরও কর্মপ্রেরণা কমে যায় দ্বিতীয় কথা ওলগোবিন্দকে শত্রু দমনের কাজে সহায়তা করার জন্য তার সাবালক পুত্র ছিল কুঞ্জকুঞ্জরের তো তা ছিল না ফলে একদিন গভীর রাতে উলগোবিন্দ নিজের সাবালক পুত্রের হাতে একটি কাটারি দিয়ে বললেন যায় ওই ঝাউ গাছগুলো একেবারে সাবার করে দিবি একটাও রাখবি না কর্তব্যপরায়ণ পুত্র বাবার আজ্ঞা শিরোধার্য করে কাঠারি হাতে বেরিয়ে পড়ল প্রিয় গোবিন্দকে দেখলে ক্যাসা বিয়াঙ্কার কথা মনে পড়ে কর্তব্যে কঠোর the boy stood on the burning deck পরদিন সকালে কুঞ্জ কুঞ্জ দেখলেন তার ঝাউ গাছগুলো কাত হয়ে শুয়ে আছে তার গোপ ঝাউয়ের মতো খাড়া হয়ে উঠল ভাগ্যিস মাথায় চুল ছিল না তিনি চলমান ইঞ্জিনের মতো শব্দ করতে লাগলেন তারপর দারোয়ানকে ডেকে বললেন মৃদং সিং দেখতে হয় মৃদং সিং বলল हुजूर ওই বুদ্ধা কিয়া बेशक हुजूर हम भी बुढ़ा को देख लेंगे ताबेदार मौजूद है কুঞ্জ কুঞ্জর ভাবলেন মৃদং সিংকে দিয়েই প্রতিশোধ নেবেন কিন্তু কিছুক্ষণ বিবেচনার পর দেখলেন "এহেম, <clears throat> তা উচিত হবে না চাকরকে দিয়ে বেআইনি কাজ করানো মানেই সাক্ষীর সৃষ্টি করা তাতে কাজ নেই যা করবার তিনি নিজেই করবেন ওলগোবিন্দ সেদিন সারা রাত নিশ্চিন্ত মনে সুখনিদ্রা গেলেন সকালে উঠে দেখলেন তার সাধের কলা বাগান কুঞ্জ কুঞ্জর একেবারে তচ নচ করে গেছে কলা গাছগুলি মৃত সৈনিকের মতো পাশাপাশি পড়ে আছে পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী শ্রী জয়দেব কবি এ দৃশ্য দেখলে হয়তো একটা নতুন কবিতাই রচনা করে ফেলতেন কিন্তু ওলগোবিন্দর দুই চোখ লাট্টুর মতো বনবন করে খুঁজতে লাগলো তিনিও চলমান ইঞ্জিনের মতো শব্দ করলেন তারপর বাড়ির ভেতর থেকে বন্দুক এনে দমাদম আকাশ লক্ষ্য করে ছুঁড়তে লাগলো কুঞ্জ কুঞ্জরও পিছু হটবার পাত্র নন তিনিও বন্দুক এনে আকাশ লক্ষ্য করে ছুঁড়লেন ঘোর যুদ্ধ চলল কিন্তু হতাহতের সংখ্যা শূন্যই রইল বিক্রম প্রকাশ শেষ করে দুজনে আবার চিন্তা করতে লাগলেন ওদিকে স্ত্রী মহলে যে কি ব্যাপার ঘটছে কেউই লক্ষ্য করলেন না যুদ্ধবিগ্রহ একটু ঠান্ডা আছে কারণ দুই পক্ষই বন্দুক নিয়ে সারা রাত বারান্দায় বসে থাকেন এবং মাঝে মাঝে আকাশ লক্ষ্য করে গুলি ছোঁড়েন কিন্তু দুই পক্ষই সুযোগ খুঁজছেন ওলগোবিন্দর লক্ষ্য কুঞ্জকুঞ্জরের ফুলে ঢাকা শিউলি গাছটির উপর কুঞ্জকুঞ্জরের নজর ওলগোবিন্দর সুন্দরী তরুণীর মতো ইউক্যালিপটাস গাছটির উপর একদিন ওলগোবিন্দের স্ত্রী এসে বললেন কি ছেলে মানুষের মতো ঝগড়া করছো বলো তো হ্যাঁ মিটিয়ে ফেলো সুধা মেয়েটি কিন্তু চমৎকার হ্যাঁ সঙ্গে খবরদার খবরদার ওদিকে কুঞ্জ কুঞ্জরের গিন্নি বললেন বুড়োয় বুড়োয় ঝগড়া করতে লজ্জা করে না মিটিয়ে ফেলো দেখে প্রিয় ছেলেটি কিন্তু চমৎকার সুধার জন্যে খবরদার কিন্তু প্রিয় গোবিন্দ এসব কিছুই জানে না সুধা জানে প্রিয় গোবিন্দ পিতৃভক্ত যুবক তার উপর কাজে কর্মে বেশ পটু ওল গোবিন্দ যখন কেবল শূন্যে বন্দুক ছুটতে ব্যস্ত ছিল প্রিয় গোবিন্দ সেই অবকাশে শিউলি গাছ কাটবার উপায় স্থির করে ফেলেছে প্রিয় গোবিন্দ লক্ষ্য করেছিল যে রাত তিনটের পর কুঞ্জ কুঞ্জর আর বন্দুক ছোঁড়েন না অতএব তিনটের পর তিনি ঘুমিয়ে পড়েন তাতে সন্দেহ নেই প্রিয় গোবিন্দ স্থির করল বাবাকে না বলে শেষ রাতে তার অভিযান চালাবে বাবাকে বললে হয়তো বন্দুকের মুখে তাকে যেতে দেবেন না সেদিন চাঁদনি রাত কৃষ্ণপক্ষের তৃতীয়া কি চতুর্থী ভোর রাতে উঠে প্রিয় গোবিন্দ সঙ্গে একটি করাত হাতে নিয়ে নিঃশব্দে পাঁচিল ডিঙে কুঞ্জ কুঞ্জরের বাগানে প্রবেশ করল জ্যোৎস্না ধৌত রাতে কেউ কোথাও নেই প্রিয় গোবিন্দ পা টিপে টিপে শিউলি গাছের দিকে অগ্রসর হল শিউলি গাছের তলায় উপস্থিত হয়ে দেখল একটি মেয়ে ফুল কুড়োচ্ছে প্রিয় গোবিন্দ পালাবার চেষ্টা করলো কিন্তু পালাবারও সুবিধে হলো না সুধাও তাকে দেখে ফেলেছিল এবং শুধু তাই নয় চিনতে পেরেছিল প্রিয় গোবিন্দ যদিও সুধাকে এর আগে দেখেনি আমাদের দেশের পুরুষেরা স্ত্রীলোক দেখলে উঁকি ঝুঁকি মারে এরকম একটা অপবাদ আছে মেয়েদের সম্বন্ধে কোনো অপবাদ নেই অথচ ত্রস্ত সুধা জিজ্ঞেস করলো কি চাই প্রিয় গোবিন্দ তড়ি ঘড়ি করাত পেছনে লুকিয়ে বলল কিছু না কিছু নাই তুমি আমার শিউলি গাছ কাটতে এসেছ না না মানে মানে এ গাছ কার আমার তোমার মানে তুমি কে মানে এ গাছ তো কুঞ্জর বাবুর আমি তার ছোট মেয়ে আমার নাম সুধা ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা মানে তা বেশ তো তোমরা কেন আমাদের ঝাউ গাছ কেটে দিয়েছো আমাদের কলা গাছটা তোমরা তো আগে কেটেছো প্রিয় গোবিন্দ নীরব সুধার মুখে শুধু একটা মেয়েলি চাপা হাসি দেখা দিল বিজয়িনী পুরুষ ও হাসি হাসতে পারে না সুধা আবার আঁচলে ফুল কুড়িয়ে রাখতে লাগল যেন প্রিয় গোবিন্দ নামক সদ্য আগত যুবক সেখানে নেই প্রিয় গোবিন্দ বোকার মতো এক পায়ে দাঁড়িয়ে রইল কি করবে ভেবে না পেয়ে একবার করার দিয়ে পিঠটাই একটু চুলকে নিল শেষে ঢোক গিলে বলল বলছি তুমি কি রোজ এই সময় ফুল করতে আসো হ্যাঁ হ্যাঁ কেন প্রিয় গোবিন্দর কান ঝাঁঝা করে উঠল সে তুতলিয়ে কোনো মতে বলল তবে আমিও রোজই এই সময় গাছ কাটতে আসবো হ্যাঁ আমি আমি এখন চলি বলে এক লাফে পাঁচিল ডিঙে পালালো সুধা আবার হাসল বিজয়িনী অন্দরমহলের ষড়যন্ত্র ভেতরে ভেতরে জটিল হয়ে উঠছে দ্য প্লট থিকেন্স একদিন কুঞ্জ কুঞ্জরের কুল পুরোহিত হাওয়া বদল করতে দেওঘরে এসে উপস্থিত হলেন তার হঠাৎ ডিসপেপসিয়া হয়েছে ওদিকে কর্তারা রাতের পর রাত জেগে ও বন্দুক ছুঁড়ে ক্লান্ত হয়ে পড়েছে সাত দিন পরে দুজনেই ঘুমোতে গেলেন মৃদং সিং ও ভেপু সিং বাগান পাহারা দিতে লাগলো তিন দিন ঘুমনোর পর দুই কর্তা আবার চাঙ্গা হয়ে উঠলেন তখন আবার তাদের প্রতিহিংসা প্রবৃত্তি চাগাড় দিয়ে উঠল এর মধ্যে প্রিয় গোবিন্দ রোজ শেষ রাতে শিউলি গাছ কাটায় নিজেকে ব্যস্ত রেখেছিল উল গোবিন্দ তা জানতেন না তাই তিনি পুত্রকে ডেকে পরামর্শ করলেন প্রিয় গোবিন্দ শিউলি গাছের প্রতি দারুণ বিদ্বেষ প্রকাশ করে জানালো ওদিকে তার নজর আছে সুযোগ সুবিধে পেলেই সে শিউলি গাছের মূলে কুঠার আঘাত করবে ওলগোবিন্দ প্রসন্ন হলেন ওদিকে কুঞ্জ কুঞ্জরও একজন মন্ত্রী পেয়েছেন পুরোহিত মশাই তিনি ইউক্যালিপটাস গাছ সম্বন্ধে নিজের দুরভিসন্ধি প্রকাশ করলেন পুরোহিত মশাই অত্যন্ত সাদাসিদের তার উপর ডিসপেপসিয়ার রোগী তিনি বললেন এর আর বেশি কথা কি ভালো দিন দেখে কেটে ফেললেই হলো দাঁড়াও আমি পাঁচই দেখি পাঁজি দেখে পুরোহিত মশাই বৃক্ষচ্ছেদনের উৎকৃষ্ট দিন দেখে দিলেন এমন সহৃদয়ে অথচ ধর্মপ্রাণ সহায়ক পেয়ে কুঞ্জকুঞ্জরের উৎসাহ শতগুণ বেড়ে গেল স্থির হলো সোমবার রাত একটার সময় শুভ কাজটি সম্পন্ন হবে গুলিগোলা বন্ধ আছে ওল গোবিন্দটা নিশ্চয়ই এখনো ঘুমাচ্ছে সুতরাং নির্বিঘ্নে কাজ সুসম্পন্ন করার এই উপযুক্ত সময় কিন্তু ওই বিধির বিধান বিশেষত নারী জাতি একজোট হয়ে যাদের পেছনে পড়েছে তাদের জয়ের আশা কোথায় রাত একটার সময় কুঞ্জ কুঞ্জর করা থাহাতে নির্বিঘ্নে পাঁচিল টপকালেন কিন্তু যেই ইউক্যালিপটাস গাছের কাছে এসেছেন অমনি ওল গোবিন্দ এসে তাকে দৃঢ়ভাবে বুকে জড়িয়ে ধরলেন কোথায় কুঞ্জকুঞ্জর করাত দিয়ে তার কান কেটে নেওয়ার চেষ্টা করলেন কিন্তু সে চেষ্টা সফল হলো না ভেপু সিং দরওয়ানও তাকে পেছন থেকে প্রবলভাবে আলিঙ্গন করায় কুঞ্জকুঞ্জরকে রণে ভঙ্গ দিতেই হল এইভাবে বুকে পিঠে আলিঙ্গিত হয়ে কুঞ্জকুঞ্জর ওলগোবিন্দর বাড়ির মধ্যে প্রবেশ করলেন তাকে একটি চেয়ারে বসিয়ে তার পায়ে দড়ি বেঁধে দড়ির অন্য প্রান্ত নিজের হাতে তুলে নিয়ে ওলগোবিন্দ ধীরে সুস্থে আরেকটি চেয়ারে বসলেন বন্দুক তার কোলের ওপর রইল দুজনে এবার স্থিরভাবে একে অপরের মুখের দিকে তাকালেন চার চোখের ঠোকাঠুকিতে যে একটা ছোটখাটো বিস্ফোরণই হয়ে গেল না এটাই আশ্চর্য ওলগোবিন্দ প্রবল ভাবে চোখ ঘুরিয়ে বললেন अरे बन के चिड़िया बन के बन बन बोलू रे बुद्धि नाना of the bronchitis into the घुलघुली of chutney kebab तेरे कटे गदी घेने धा धा धा গজিতা কাছেন গজিতা কাছেন গজিতা কাছেন গজিতা কাছেন তার নাদুস নুদুস পেটটি জীবন্ত ফুটবলের মতো লাফাতে আরম্ভ করলো কুঞ্জ কুঞ্জর কিছুই বললেন না ওলগোবিন্দ তখন একটু প্রকৃতিস্থ হয়ে ভেপু সিংকে বললেন প্রিয়কে ডাক প্রিয়কে ডাক প্রিয় এলো ওলগোবিন্দ গর্জন করে বললেন শিউলি গাছ কাসাবিয়াঙ্কা তৎক্ষণাৎ পিতৃ আজ্ঞা পালন করতে ছুটল পনেরো মিনিট কেটে গেল ওলগোবিন্দ দু মিনিট অন্তর ফুটবল নাচিয়ে হাসতে লাগলেন তারপর ওলগোবিন্দ বললেন भेपो सिंह थाना में खबर दो इस चुट्टा को जेल में भेजेंगे হ্যাঁ জ হুকুম বলে ভেপু সিং প্রস্থান করল আরো মিনিট পনেরো কেটে গেল ওলগোবিন্দ আগের মতোই দু মিনিট অন্তর হাসতে লাগলেন কুঞ্জ কুঞ্জর কেবল ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন হঠাৎ দুজনের কানে দূর থেকে একটা শব্দ ভেসে এল দুজনের শিকারী কুকুরের মতো কান খাড়া করলেন শব্দটা যেন কুঞ্জ কুঞ্জরের বাড়ির দিক থেকেই আসছে গোবিন্দ একটু অস্বস্তি বোধ করতে লাগলেন দুপুর রাতে ও আবার কিসের শব্দ শেয়াল নাকি প্রিয় এতক্ষণ ওখানে কি করছে তিনি ক্রুদ্ধ হয়ে উঠতে লাগলেন অনুসন্ধান করতে যাওয়ার উপায় নেই কুঞ্জ কুঞ্জর পালাবে এমন সময় ভেপু সিং হাঁপাতে হাঁপাতে ফিরে এসে বলল আহ, হুজুর আপ बैठा है तो क्या करेगा बैठे रहेंगे नहीं तो क्या लफाएंगे हम्म क्या हुआ गजब हो गया हुजूर उस घर का माई जी लोग दादा बाबू को पकड़ के अंदर लगाए हैं দুই কর্তা একই সঙ্গে লাফিয়ে উঠলেন ওলগোবিন্দর কোল থেকে বন্দুক পড়ে গেল ভেপু সিং তখনও বার্তা শেষ করেনি শখ ওভে বলল और सिर्फ यही नहीं हुजूर वो लोग दादा बाबू को उल्लू उल्लू कह के गाली भी दे रहे हैं बताइए দুজনে পরস্পরের দিকে চাইল তারপর যেন একই যন্ত্রের দ্বারা চালিত হয়ে দৌড়তে আরম্ভ করলেন কুঞ্জ কুঞ্জরের পায়ের দড়ি অজান্তেই গোবিন্দর হাতে ধরা রইল তাঁরা যখন অকুস্থলে এসে উপস্থিত হলেন তখন ডিসপেপসিয়া রোগাক্রান্ত পুরোহিত মশাই শুভ কাজটি সদ্য সদ্য সম্পন্ন করেছেন দুই বাড়ি ভিন্নিরাই উপস্থিত হলেন কর্তাদের মূর্তি দেখে তারা পরস্পরের গায়ে হেসে ঢলে পড়লেন বললেন যাই বুড়ো রকম দেখো না হ্যাঁ, ঠিক বলেছো যেন সং সানডে ননসেন্সে ভেন্ডেটা রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে ও মৃদাং সিং এর ভূমিকায় দীপ ওল গোবিন্দ ঘোষের পিতামহ এবং ওল গোবিন্দ ঘোষের চরিত্রে শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায় কুঞ্জ কুঞ্জর কর জগন্নাথ বসু প্রিয় গোবিন্দ সোমক সুধার ভূমিকায় গোধুলি ওল গোবিন্দের স্ত্রী এর চরিত্রে শ্রী কুঞ্জ কুঞ্জরের স্ত্রীর ভূমিকায় রায় সমবেত কণ্ঠে শ্রী রায় গধুলি এবং অত্রী ভেপু সিং পুরোহিত মশাই এবং গল্পের সূত্রধার আমি মীর ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড গল্পের অনুবাদ শব্দগ্রহণ এবং পরিচালনায় অগ্নি মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী সানন্দা চক্রবর্তীকে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভেন্ডেটা আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স আজকেরটা ছিল সানডে ননসেন্স